ফিলিস্তিনে আজ ঝরছে রক্ত ওই ইসরায়েলি শকুনের বিষাক্ত কামড়ে অবেলায় ঝরে পড়ছে অসহায় মুসলিম মা বোনের প্রাণ হাজারো মায়ের চোখের পানিতে সিক্ত হচ্ছে ফিলিস্তিনের মাটি এরপরও কি তুই তোর জীবনের মায়া করছিস তুই না বীর মুজাহিদ দাদা সালাউদ্দিনের সৈনিক অধম্য সাহস আর আল্লাহর মদত নিয়ে তুই পীরের মতো সামনে এগিয়ে চল তোকে থামিয়ে দেয় এমন শক্তি যে পৃথিবীতে নেই মুজাহিদ ভয় কিসের সামনে চল তোর সাথে যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বীর মুজাহিদ সিপাহ সালার দাদা সালাউদ্দিনের সেনা দল বীর মুজাহিদ সিপাহ সালার দাদা সালাউদ্দিনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাং সালার দাদা সালাউদ্দিনের সেনা দল ও দাদা সালাউদ্দিনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল ফিলিস্তিনে মরছে মানুষ পড়ছে বোমা বেসুমার ইসরায়েলি পশুগুলোর ঘাটি কর চোরমার ফিলিস্তিনে মরছে মানুষ পড়ছে বোমা বেসুমার ইসরায়েলি পশুগুলোর ঘাটি কর চোরমার আল্লাহ সাথী সামনে আগাও বুকে নিয়ে মনোবল আল্লাহ সাথী সামনে আগাও বুকে নিয়ে মনোবল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদে সিপাহ সালার দাদা সালাউদ্দিনের সেনা দল ও দাদা সালাউদ্দিনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল আনতে বিজয় ইসরায়েলের সব ঘাটিতে দেহানা সন্ত্রাসী ওই পশুগুলোর হানতে আঘাত নেই মানা আনতে বিজয় ইসরায়েলের সব ঘাটিতে দেহানা সন্ত্রাসী ওই পশুগুলোর হানতে আঘাত নেই মানা দাদা সালাউদ্দিনের হুঙ্কারতে কাঁপছে আজে ধরাতল ও দাদা সালাউদ্দিনের হুঙ্কারতে কাঁপছে আজে ধরাতল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালা দাদা সালাউদ্দিনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল আল্লাহ আছে ভয় নেই তোর বীর মুজাহিদ নৌজুয়ান আল্লাহ তালা দিবে মদদ শত্রু দেবে পিছু টান আল্লাহ আছে ভয় নেই তোর বীর মুজাহিদ নৌজুয়ান আল্লাহ তালা দিবে মদদ শত্রু দেবে পিছু টান কালে মারুই ঝান্ডা হাতে বীরের বেশে সামনে চল কালে মারুই ঝান্ডা হাতে বীরের বেশে সামনে চল অত্যাধুনিক সামান হাতে বীরের বেশে সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপাহ সালার দাদা সালাউদ্দিনের সেনা দল ও দাদা সালাউদ্দিনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল আর কতকাল থাকবি বসে ওরে বিশ্বের মুসলমান দেখিস নাকি চোখ মিলিয়া ফিলিস্তিনে হারাই প্রাণ আর কতকাল থাকবি বসে ওরে বিশ্বের মুসলমান দেখিস নাকি চোখ মিলিয়া ফিলিস্তিনে হারাই প্রাণ ফিলিস্তিনে মায়ের চোখে ওঝর ঝরায় ঝরছে জল ফিলিস্তিনে মায়ের চোখে ওঝর ঝরায় ঝরছে জল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে হাসি মুখে লড়ছে তারা ভয় নেই যে মরণে বীর মুজাহিদ লড়ছে দেখো ফিলিস্তিনের ময়দানে হাসি মুখে লড়ছে তারা ভয় নেই যে মরণে তাদের থেকে শিক্ষা নিয়ে তুই রণাঙ্গনে চল তাদের থেকে শিক্ষা নিয়ে তুই রণাঙ্গনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল ইসরায়েলি দস্যুগুলোর নাই রে এবার ক্ষমা নাই ওদের হাতে শহীদ হলো আমাদেরই কত ভাই ইসরায়েলি পশুগুলোর নাই রে এবার ক্ষমা নাই ওদের হাতে শহীদ হলো আমাদেরই কত ভাই সেই রক্ত থেকে শক্তি নিয়ে আমরা যে হব সফল সেই রক্ত থেকে শক্তি নিয়ে আমরা যে হব সফল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল বীর মুজাহিদ সিপা সালার দাদা সালাউদ্দিনের সেনা দল ও দাদা সালাউদ্দিনের সেনা দল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে চল রে তোরা সামনে চল